অধমামি গোলাম তোমার নেই তো বিমান ভাড়া মদিনাতে যেতে মন শুধুই পাগল পারা মদিনাতে যেতে মন শুধুই পাগল পারা অধমামি গোলাম তোমার নেই তো বিমান ভাড়া মদিনাতে যেতে মন শুধুই পাগল পারা মদিনাতে যেতে মন শুধুই পাগল পারা যেন যেতে পারি মদিনাতে যেন যেতে পারি নাতে আমি সম্বলহীন কবুল করো আমার দোয়া রব্বুল আলামিন কবুল করো আমার দোয়া রব্বুল আলামিন অধমামি গোলাম তোমার নেই তো বিমান ভাড়া মদিনাতে যেতে মন শুধুই পাগল পারা মদিনাতে যেতে মন শুধুই পাগল পারা কত মানুষে প্রীতির টানে যায় রে মদিনা তাদের দিকে আমি খোদা বারে বারে চাই কত মানুষে প্রীতির টানে যাই রে মদিনায় তাদের দিকে আমি খোদা বারে বারে চাই অশ্রু সিক্ত নয়ন আমার অশ্রু সিক্ত নয়ন আমার ক্রন্দনে অস্থির কবুল করো আমার দোয়া রব্বুল আলামিন কবুল করো আমার দোয়া রব্বুল আলামিন অধমামি গোলাম তোমার নেই তো বিমান ভাড়া মদিনাতে যেতে মন শুধুই পাগল পারা মদিনাতে যেতে মন শুধুই পাগল পারা কত গরিবার নিঃস্ব মানুষ যায় রে মদিনায় অমিয় প্রভু মতো সে থাই যেতে চাই কত গরিব আর নিঃস্ব মানুষ যায় রে মদিনায় আমিও প্রভু তাদের মতো সে থাই যেতে চাই তাদের মতো আমি খোদা তাদের মতো আমি খোদা যাব কোন দিন কবুল কর আমার দোয়া রব্বুল আলামিন কবুল কর আমার দোয়া রব্বুল আলামিন অধম গোলাম তোমার নেই তো বিমান ভাড়া মদিনাতে যেতে মন শুধুই পাগল পারা মদিনাতে যেতে মন শুধুই পাগল পারা যেন যেতে পারি মদিনাতে যেন যেতে পারি মদিনাতে হাতে আমি সম্বলহীন কবুল করো আমার দোয়া রব্বুল আলামি কবুল করো আমার দোয়া রব্বুল আলামিন অধমামি গোলাম তোমার নেই তো বিমান ভাড়া মদিনাতে যেতে মন শুধুই পাগল পারা মদিনাতে যেতে মন শুধুই পাগল পারা যেন যেতে পারি মদিনাতে যেন যেতে পারি মদিনাতে আমি সম্বলহীন কবুল করো আমার দোয়া রব্বুল আলামিন কবুল করো আমার দোয়া রব্বুল আলামিন কবুল করো আমার দোয়া রব্বুল আলামিন কবুল করো আমার দোয়া রব্বুল আলামিন